আমরা বিচার করি এটা কি আমার ইন্দ্রিয় শোষণের জন্য অনুকূল না প্রতিকূল অনুকূল হলে আমরা সেটা গ্রহণ করতে চাই এবং প্রতিকূল হলে সেটা আমরা অগ্রহণ করতে চাই না বর্জন করতে চাই একটি উদাহরণ আছে যদি আমি একশো টাকা নোট দেখি আমি সেটা নিতে চাই কারণ সেটা আমার ইন্দ্রিয় তোষণের জন্য অনুকূল আমি মনে করি এবং আমি যদি এই পাগল কুকুর দেখি তো তা থেকে আমি ভয় পাই তা থেকে আমি দূরে থাকতে চাই তো এইভাবে মন সবকিছু গ্রহণ কর সবকিছু দেখে গ্রহণ করে অথবা অগ্রহণ করে কিন্তু কি গ্রহণ করা উচিত যাতে আমাদের পরম কল্যাণ হবে এখানে আমরা উপদেশ পাচ্ছি নাম কি নাম কৃষ্ণ নাম এই মন হরি নাম হরি মনে কৃষ্ণ কৃষ্ণ নাম করো শাহ এটা জীবনের শাহ কারণ আমরা কৃষ্ণ দাস আমরা আপনারা কি বাংলাদেশে আপনারা বাংলাদেশি নন এই দেহ হচ্ছে বাংলাদেশ কিন্তু আপনারা আত্ম এই বাংলাদেশে পুরো পৃথিবী আমাদের থাকা জায়গা নেই আমরা বেশি দিন এখানে থাকবো না তো এই দুর্লভ মানব জীবন পেয়ে কৃষ্ণ ভক্তি করা উচিত যাতে এই শরীর ছেড়ে এবং ছেড়ে দিতে হবে আমরা আবার বাংলাদেশে না বাংলাদেশের বাইরে না সমস্ত বিশ্বের মধ্যে কোনো জায়গা নাই আবার জন্মগ্রহণ করব না যাতে আমরা সরাসরি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের গলক ধামে দেখতে পারি তো এই জন্য হরিনাম খরসা আমরা এই ভবসাগরের মধ্যে এটা খুবই সাহিত্যিক অলঙ্কৃত ভাষা সাগর ভব মানে এই জড় জগৎ এর অর্থ হচ্ছে যে এখানে এই জড় জগৎ জগতে সব জিনিসের সৃষ্টি হয় কিছু সময় থাকে এবং তারপর নষ্ট হয়ে যায় সৃষ্টি স্থিতি প্রলয় তো এই ভব ভবসাগর আমরা ভবসাগরে মধ্যে আছি তো আমরা যদি এই সাগরের মধ্যে আছি তো আমাদের কি উপায় আমরা আমরা ডুবে যাই কিছু সময় হাবু ডুবু খেলে ডুবে পুরো ডুবে যায় তো এইভাবে আমার কোনো উপায় নেই আমরা জন্ম জন্মান্তরে ডুবে যাচ্ছি এই ভবের সাগরে তো আমাদের লক্ষ শিক্ষা হওয়ার উচিত এই সাগরে পা করো মনে সেই ধামে যাওয়া যাতে পুনরাপি জানানাম পুনরাপি মারানাম পুনরাপি জননী জঠরে সায়নাম হবে না পুনরাপি জানানাম মনে পুনর্জন্ম হয় তারপর আবার জন্ম হয় তারপরে আবার মৃত্যু হয় এই হচ্ছে সংসার চক্রমান জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এবং জন্ম এবং মৃত্যুর মাঝখানে কি হয় আনন্দ প্রাপ্ত করার চেষ্টা কিন্তু প্রকৃত পক্ষে আমরা শুধুমাত্র সংগ্রাম করে এবং অনেক দুঃখ পাই এই হচ্ছে সংসারিক জীবন তো এই ভবের সাগরে পার করতে হবে এই কলি যুগে পারের উপায় হচ্ছে হরিনাম এই ব্যবসা সেই জন্য হরিব হরি বলতে হবে তো এক উদাহরণ আছে যে আপনারা জানেন আপনি নদী মাতৃক দেশে থাকেন তো নদীতে চর হয় না তো এই উদাহরণ আছে যে ওই চর তো সবসময় থাকে না কিন্তু চর যথেষ্ট বড় হলে তো চর দিয়ে আমরা নদীতে নদী পা করতে পারি তো এই চর এইভাবে সাগরে হবে বলি চড়া বলে চর হবে এই সাগরে চর হবে হারি না তো এটা থাকবে না তো এই কলি যুগে সুযোগ আছে খুব সহজেই সাগর পাক করা সহজ উপায় আছে হরিনাম এবং হাতিয়া হইবে পা আমরা যদি এই রাস্তায় যাই আমরা পা করতে পারবো নিশ্চয় আমার গুরু কাকা শেখা শ্রীপাদ শেখা প্রভু মানে আমাদের পরমারাধ্য শিল প্রভুপাদে গুরু ভাই খুব নিষ্ঠাবান ভক্ত ছিলেন তো ইনি একবার কটকে ইনি কটক কটকে থাকতেন কটক উড়িষ্যাতে তো তার খুব বেশি হোক প্রচার করতেন তো একবার কটকে এক জায়গায় প্রচার করতে করেন এবং একজন তার সামনে ওই মিটিংয়ে তার সন্দেহ প্রকট করেছে ওই একজন যদি সেই কাপড় বলেছেন যে সত্যি আছে যে শুধু হরিনামের দ্বারা আমরা মুক্তি পাব সত্যি কথা আছে আমার সন্দেহ আছে তো জ্যোতি শেখা প্রভু বলেন অবশ্যই আমরা হরি নাম বলে হরি ধামে যাব অবশ্যই অবশ্যই অবশ্যই সেইটা বলে প্রেম বিভর হয়ে ইনি মূর্ছিত হইলেন এবং তার একটু সময় পরে গোলক ধামে গেছেন তো হরি নামের দ্বারা আমরা অবশ্যই হরি কৃপা পাব এবং হরি ধামে যাইতে পাব বিশ্বাস করতে হবে তো আর অনেক উপায় আছে ধর্ম কর্ম এই জপা এই তপা জ্ঞান যোগ জগ ধ্যান বেদে কত উপায় আছে ধর্ম মনে বর্ণাশ্রম ধর্ম পালন কর কর্ম সব কর্ম কর ধর্ম কর্ম এই জপ অনন্য নাম জপ তপ তপশ্চর্য জ্ঞান যোগ যজ্ঞ ধ্যান नहीं नहीं नहीं चलिते केवल उपाय गोविंद नाम हरे नाम हरे नाम हरे नाम एव केवलम फलो न सेव न सेव न सेव गतिरन्वित আপনারা সবাই জানেন এই শ্লোক সবাই বলুন হরে নাম হরে নাম হরে নাম এব কেবলম ফলো ন সেব ন সেব ন সেব গতিরন্বিত আপনারা যদি না জানেন তো শিখতে হবে আপনাদের হারি নামে বিশ্বাস যদি থাকে তো শিখতে হবে দেখুন ওই মুসলমান তো নিজের ধর্ম সম্বন্ধে কত কিছু জানেন এবং খ্রিস্টান ও প্রতিদিন বাইবেল পড়ে তো হরি নাম হচ্ছে শাহ তো আপনারা যদি সম্পূর্ণ গীতে মুখস্থ করতে পারেন এত তো কমপক্ষে এই শ্লোক মুখস্থ করতে হবে हरे नाम हरे नाम हरे नाम एव केवलम खलो ना सेव ना सेव ना सेव गतिरन्य अर्थात हरे नाम हरे नाम हरे नाम एव केवलम मने और कोनो उपाय नहीं खलो ना सेव ना अस्वेव मने नहीं तो नहीं तो नहीं तो গতিয়ে অন্যতা অন্যতা কোনো উপায় নেই হরিনাম হচ্ছে উপায় তো ভূক্ষতি মুক্ষতি যেই গতি সেই গতি তারে না তারে না করে হরতি তো ভুক্তি ভুক্তি মনে কি ভোগ ভোগ করা ইন্দ্রিয় তর্পণ প্রকৃতি মুক্তি যে গতি সেই গতি অনেক উপায় আছে এবং অনেক গতি আছে কিন্তু তাতে কোনো রথি হওয়ার উচিত কারণ এইসব কি রকম মেঘের ছায় জুড়ায় যেমন কহ না সেই কোন গতি জ্যৈষ্ঠ মাসে গরম হয় জ্যৈষ্ঠ মাসে এই দেশে খুব গরম হয় তো কখনো কখনো দিনে বেলা মেঘ আসে এবং খুব অল্প সময়ে আমরা কিছু ছায়া পাই তারপর আবার ওই মেঘ চলে যায় এবং আবার খুব রৌদ্র হয় না তো এই সব অনগতি ভক্তি মুক্তি ইত্যাদি তো জ্যৈষ্ঠ মাসে দুপুরে দুপুরে সূর্যে মেঘের ছায়ার মতো তো বেশি ছায়া দেয় না তবুও খুব গরম হয় না এবং ক্ষণিক কিন্তু শ্রী Krishna Chandra, নাম তো চন্দ্রের মত আমাদের ওই ওই গৌরচন্দ্রের আলো থেকে আমরা আসল আশ্রয় পাই নিশ্চয় পদ কমলা কোটি চন্দ্র সুশীতল যে ছায় আয় জগতে জুড়ায় হীন নিতাই বিনয় বাই রাধা কৃষ্ণ পাইতে নাই জোড়াকড়ি ধরনের চাইফায় আসল আশ্রয় হচ্ছে শ্রীকৃষ্ণের চরণ এবং কৃষ্ণ চরণ প্রাপ্তি উপায় হচ্ছে হরিনাম আর কি বলছেন বদনা ভরিয়া বদনা ভরিয়া হরি হরি বলো আর কি এই মানুষ আর এমন আর কি কি বলছে এমনের সুল আবার কবে তো গজানা ভরে মনে একদম প্রেম থেকে পুরো উৎসাহ সহিত হরিনাম বলতে হবে এই মনে সুলাভ কবে অনযোগে কি করতে হবে হরি চরণ প্রাপ্তি করার জন্য বিষ্ণু দ্বাপরে কীর্তনা তো হরি উপাসনা কি করে হয় ধ্যান এবং তপশ্চর্য হাজার হাজার বর্ষে বৎসরে তপাস্য করতে হবে কিন্তু এই কলি যুগে আমরা খুব কম তপাস্য করতে পারি না আমরা যদি লোকদের কাছে অনুরোধ করি যে হে সজন যাতে আপনার হরিভজন সফল হবে আপনি ওইসব চা বিড়ি ইত্যাদি ছেড়ে দাও তো লোকেরা প্রস্তুত হয় না তো এমন এমনকি অর্থ তপশ্চর্যের জন্য লোকদের যারা রুচি নাই হারি নামে তারা এবং কি চা বর্জন করতে পারেন তো কফি এখানে কফি জনপ্রিয় আছে দেশে আমি যখন এখানে ছিলাম চা আছে এখানে চা চলছে তো অনুযোগে তপস্যা করা হয় বেশি না অনুযুগে অনেক নিয়ম পালন করে ওই হোম যজ্ঞ করা হয় না মূর্তি পূজা করা হয় কিন্তু এই কলি যুগে খুব সুলভ উপায় আছে কৃষ্ণ নাম এই মানে সুলাভ খবর আমরা যদি এই সুযোগ না নেই তো ভবিষ্যতে আবার সুযোগ হবে সন্দিগ্ধ ভারত ভূমিতে মানুষের জন্মা আর কি এই মনে হবে এখন সুযোগ আছে আপনাদের জন্ম হয়েছে ভারতে হিন্দু সমাজে আপনাদের বিশ্বাস আছে কৃষ্ণকে আপনাদের বিশ্বাস আছে ভগবান কে কৃষ্ণ না কৃষ্ণ এবং উপায় কি আছে হরিনাম আপনারা শিক্ষা করেন তো আপনাদের এই তো ভাগ্য আছে তো এই সুযোগ নাও উচিত নই চৌকি হচ্ছে যারা গঙ্গা নিকটে থাকে তারা খুব কম গঙ্গা স্নান করে এই চলছে আপনাদের বিশ্বাস আছে সুযোগ আছে তো আপনার যদি না করে তাহলে আপনারা গঙ্গা নিকট নিবাসী দে গঙ্গা স্নান না করা লোকদের মতো বুঝতে পেরেছেন এই লোকের মনে অনেক দূর থেকে লোক পুণ্যবান লোক যায় গঙ্গা স্নান করার জন্য কিন্তু যারা গঙ্গা একদম নিকটে থাকে তারা গঙ্গা স্নান না করে নিজে বাড়িতে চুবেলে জলে স্নান করে মনে করে যে কোনো সময় আমরা গঙ্গায় স্নান করতে পারি তো অসুবিধা এখানে এই চুবেল আছে জল তো কি জন্য আমরা আমরা সঙ্গে করব তো এইভাবে আমরা পরে হারি নাম করবো এখন একটু একটু একটু ক্লান্ত আছে না ওই টিভিতে খুব ভালো ড্রামা আছে সময় নাই ওর আর সময় নাই তো মৃত্যুর সময়ে যমরাজ আসবেন এবং জিজ্ঞেস করেন তো নাম করিনি কেন ওই সময় ছিল না এখন তোমার আর সময় নেই সেই জন্য সেই জন্য হরিনাম করো ভাই আর সব নিচে ফলে বারে পথে নহে কে আছে পিছে জম আছে আসলে আমরা কৃষ্ণ নাম করি যাতে আমাদের কৃষ্ণ প্রেম হবে জমে ভয় থেকে হারি নাম করে সেটাও ভালো কিন্তু বেশি ভালো হয় সেই ভয় থেকে আমরা হারি নাম করি না আমরা প্রেম থেকে করি কিন্তু প্রেম থেকে আমরা আমাদের প্রেম যদি না থাকে তো কমপক্ষে ভয় থাকে করা উচিত জমে ভয় তো কি প্রমাণ আছে কি প্রমাণ আছে যে হরিনাম হচ্ছে সব কোন প্রমাণ আছে আছে কি যথেক পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নাই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 নামে বিশ্বাস করে আমরা কত স্বীকার করি সেই জন্য আমাদের সাম দিয়েছে যথেক পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নেই তো খালি সন্তরণ উপনিষদে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 ইত্যাদি নাশনম নষ্ট হয়ে যায় যারা কৃষ্ণ নাম করে তাদের কোনো সমস্যা নেই শ্রী কৃষ্ণ দাস এই বিশ্বাস আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল বল বল রে সবাই জীবনে অনেক কষ্ট আছে কিন্তু আমাদের বিশ্বাস যদি থাকে যে আমরা কৃষ্ণ দাস এবং কৃষ্ণ আমাদের রক্ষক কৃষ্ণ আমাদের চাকা কৃষ্ণ আমাদের পরম বন্ধু তাহলে আমাদের আরো দুঃখ হবে কারণ আমাদের বিশ্বাস আছে যে এই জড় জগতে এত কষ্ট হলেও সেটা কিছুই নেই কারণ আমরা জানি যে কৃষ্ণ আমাদের রক্ষা করছেন এবং আমরা যদি কৃষ্ণ নাম করি তাহলে কৃষ্ণ আমাদের তার ধামে নিয়ে যাবে তো চৌরাশ নাম নাম طريق unošena šalanna tafkuratela na tafkuratelu pa je sarvavedi šidishiti. Šamosha goidi chaitan নামের সমান নাই এই হচ্ছে পরম উপায় কারণ নাম থেকে কি হয় নামে রতি হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পায় নাম করা থেকে প্রেম হয় এবং প্রেম থেকে আমরা হরি পাই তো বললাম না যে ভক্তদের যারা নাম করে যারা নামকে বিশ্বাস করে তাদের কোন সমস্যা নেই তো আমাদের শুধুমাত্র এই সমস্যা আছে যে আমাদের নামে রুচি নাই তাছাড়া আর কোন সমস্যা নেই সারা পৃথিবীর মধ্যে তো প্রতিদিন খবর খবর বেড়ায় না এবং প্রতিদিন খবর মানে পৃথিবীর খবর মানে পৃথিবীর সমস্যাগুলো সমস্যা প্রচার করে সেটা খবর তো ইরাকে কি হচ্ছে সংসদে কি হচ্ছে আগে নির্বাচন হবে কি হবে ওই সব খবর বাদ দিয়ে শুধুমাত্র এই খবর পৌঁছেছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং তার নাম উচ্চারণ করার থেকে আমাদের সর্বমঙ্গল হয় খবর যে ওই সমস্যা সমস্যা প্রচার হয় কিন্তু কোনো সমাধান নেই বড় বড় নেতারা আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাকে ভোট দিলেই আমি তোমাদের রক্ষা করব উদ্ধার করব কিন্তু কিচ্ছুই করতে পারেনি বেশি পার্থক্য নেই এই দল ওই দল তো সব দল তো সুবিধাবাদী এবং স্বার্থী নিজের স্বার্থের জন্য বলছেন আশা করে পুলিশ আমাকে ধরবে না কিন্তু সঠিক কথা বলছে এবং সবাই জানে তো আমাদের বিশ্বাস আছে কৃষ্ণের দোল কৃষ্ণ আমাদের রক্ষা কৃষ্ণ নাম করতে হবে নামে রতি হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পায় তো আমাদের একমাত্র সমস্যা হচ্ছে যে আমাদের নামে রতি হচ্ছে না কিন্তু আমাদের বিশ্বাস আছে যে আমরা যদি নাম জপ এবং কীর্তন করি তাহলে নামের প্রভাবে নামে রুচি হবে সেজন্য শ্রবণ কীর্তন কর অনুক্ষণ সদৈব শ্রবণ করতে হবে কি শ্রবণ হরি কথা এবং কি কীর্তন কৃষ্ণ কীর্তন কৃষ্ণ নাম কীর্তন কৃষ্ণ গুণ কীর্তন কৃষ্ণ রূপ কীর্তন এইভাবে সারাদিন যায় বাজে কথা বলা হতো এই হলো ওই হলো ওই মানুষ সেই কথা বলেছে এবং সেই সেই প্রতিবাদ দিয়েছে আমার মত এই না না আমি সেটা আমি রাজি নয় এবং এইভাবে পুনরাপি জননম পুনরাপি মরণম আমি ওই খুব জ্বরে কথা বলতে চাই তাহলে এই বাংলাদেশে আমাদের আবার জন্ম হবে ব্যাংক সে জন্য দেশে না বাংলাদেশ <laughs> বর্ষাকালে ওই বাঙালিরা খুব কীর্তন করে না খুব খুব ছোট যন্ত্র কিন্তু খুব খুব বেশি আওয়াজ তো রাত্রে ঘুম ভেঙে যায় তো আমরা যদি খুব জড়ে কথা বলতে চাই কিন্তু সেটা কৃষ্ণ কথা নয় তাহলে আমাদের জন্ম হতে পারে বাংলাদেশ কিছু মনে করেন আর একটি জন্তু আছে যে খুব উচ্চ স্বরে কত বলে প্রচার করে সেটা গাধা তো আমরা যদি বাজে কত বলে আমরা সুযোগ পাব আশি লক্ষ জমিতে বাজে কত বলতে কিন্তু আমরা যদি কৃষ্ণ কথা বলি তাহলে আমরা কৃষ্ণের কাছে তো অসত চাই আমাদের মুক্ত সমস্যা আছে যে আমাদের রুচি আছে বাজে কথা তো এইসব ছেড়ে দিয়ে কৃষ্ণ কথা সেই জন্য এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে আমরা অনেক বই গয়না গ্রন্থ প্রকাশন করে এবং আমাদের প্রচারে মুখ্য অবদান হচ্ছে এইসব ভক্তি গ্রন্থ প্রচার ভগবদ গীতা শ্রীমদ ভাগবত ভক্তির সামিত সিন্ধু চৈতন্য চারিতন্য ইত্যাদি এগুলি বই আছে ভক্তির বলা আছে অষ্টাচার কহে প্রেমানন্দ এই পদকার এই কীর্তনে পদকার্ত হচ্ছে প্রেমানন্দ তো প্রেমানন্দ কহে কহে প্রেমানন্দ মানুষ জন্ম সফল কর না ভাই তো হরিনাম দিয়ে আপনার দুর্লভ এবং মূল্যবান মানব জন্ম সফল এবং না ভারে মানে দেরি হওয়ার উচিত না এখন সুযোগ আছে সুযোগ নেওয়ার উচিত কারণ নিঃশ্বাস বিশ্বাস কদা বৃদ্ধ ভবিষ্যতি শ্বাস কোনো বিশ্বাস নেই যে কোনো সব আমরা আমাদের শেষ নিঃশ্বাস করতে পারি তো আমাদের বিশ্বাস আছে না তো এই দিন আসছে হয়তো এই দিন হবে শ্বাস বন্ধ হবে তারপর আবার শুরু হবে অনশরীর তারপর আমাদের কুকুরের শ্বাস হবে না বেলের শ্বাস হবে না বাঙ্গের শ্বাস হবে না কিন্তু প্রতি নিঃশ্বাস এবং আশ্বাসের সাথে আমরা যদি হারি কথা বলি তাহলে আমরা চিন্ময় দেহ ধারণ করে ভগবানের ধামে প্রবেশ করবো